মা আমার মা মা প্রিয় মা মা আমার মা মা প্রিয় মা চোখ বুঝিয়া যাও গো কোথায় যা আমাকে সঙ্গে নিয়ে যা খাটিয়ায় যাও গো কোথায় যা আমাকে একটু বলে যা বিরহে মন পড়ে অন্তর কেদে মরে একলা চলছ কোথা কোন সে অচিন গা খাটিয়ায় যাও গো কোথায় যা আমাকে সঙ্গে নিয়ে যা বিরহে এমন পরে অন্তর কেঁদে মরে চলেছ একলা কোথায় কোন সে অচিন গা চোখ বুঝিয়া যাও গো কোথায় যা আমাকে সঙ্গে নিয়ে যা খাটিয়ায় যাও গো কোথায় যা আমাকে সঙ্গে নিয়ে যা ফিন্দি আছো সাদা শাড়ি কেন মা বলো তালি দেয়া পুরান শাড়ি কি হলো ফিন্দি আছো সাদা শাড়ি কেন মা বলো তালি দেয়া পুরান শাড়ির কি হলো এত লোকে আমায় কেন দিচ্ছে সান্ত্বনা ও মা তুমি কিছু বলো মান করো না এত লোকে আমায় কেন দিচ্ছে সান্ত্বনা ও মা তুমি কিছু বলো মান করো না আমাকে ভাঙা ঘরে রেখে কোথায় যাও একলা ভয় পাবো মা তোমার সঙ্গে না খাটিয়ায় যাও গো কোথায় যা আমাকে সঙ্গে নিয়ে যা চোখ বুঝিয়া যাও গো কোথায় যা আমাকে সঙ্গে নিয়ে যা বিরহে মন পড়ে অন্তর কেঁদে মরে একলা চলছ কোথায় কোন সে অচিন গা খাটিয়ায় যাও গো কোথায় যা আমাকে সঙ্গে নিয়ে যাও চোখ বুঝিয়া যাও গো কোথায় যা আমাকে সঙ্গে নিয়ে যা মাটির ঘরে একলা মাগো রবে কেমনে কোথাও তো ক্ষণ কাটাওনি আমি বিহনে মাটির ঘরে একলা মাগো রবে কেমনে কোথাও তো ক্ষণ কাটাওনি আমি বিহনে আজ কেন সাদা শাড়ি একলা তোমার গায় ওমা তুমি চলছো কোথায় আজকে খালি পায় আজ কেন সাদা শাড়ি একলা তোমার গায় ওমা তুমি চলছো কোথাও একলা খালি পায় তোমার ওই চশমাখানি টেবিলের উপর পেটে বড় ক্ষুদা মাগো সময় যে দুপুর খাটিয়ায় যাও গো কোথায় যা আমাকে সঙ্গে নিয়ে যাও চোখ বুঝিয়া যাও গো কোথায় যাও আমাকে একটু বলে যাও বিরহে মন পরে অন্তর কেঁদে মরে একলা চলছে কোথায় কোন সে অচিন গা চোখ বুঝিয়া যাও গো কোথায় যাও আমাকে সঙ্গে নিয়ে যাও মা আমার মা মা প্রিয় মা চোখ বুঝিয়া যাও গো কোথায় যা আমাকে সঙ্গে নিয়ে যা খাটিয়ায় যাও গো কোথায় যা আমাকে একটু বলে যা